পোশাক পরে অধিকাংশ অন্য স্কুলে ফ্যান্সি ড্রেস পরে থাকে একজন হয়তো পরে মাইকেল জ্যাকসনের পোশাক কেউ হয়তো পোশাক পরে সুনীল গাভাস্কারের মতো যাই হোক আমাদের এখানে মার্শাল্লাহ কেউ একজন নকল করে শেখ সুদাইসকে শেখ আহমেদ দিদাতকে আর এভাবে আমরা মাসাল্লাহ বাচ্চাদের মধ্য থেকে রোল মডেল পাই বর্তমান সময়ের বাচ্চাদের রোল মডেল তারা পপ তারকা পপ গায়ক বা অভিনেতা না শেখ সুদাইসের মতো শেখ আহমেদ দিদাত বেলাল ফিলিপসের মতো তাই এখানে আমরা দেখি যে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে তাদের কি হওয়া উচিত যখন বড় হয় মাসাল্লাহ যদি দেখেন এই বাচ্চাদের পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে জুনিয়র কেজি থেকে চার বছর বয়স থেকে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো শেখানো হয় কিভাবে মাইক্রোফোনে কথা বলতে হয় তা শেখানো হয় আমাদের অধিকাংশ বক্তা আমি দুঃখিত বলার জন্য তারা পাবলিক স্পিকিং কৌশল জানেন না মাইক থেকে দূরত্ব কতটুকু হবে শব্দ কেমন হবে কত উপরে যাবে বা নিচে আসবে ভঙ্গিটা কেমন চোখে চোখে যোগাযোগ যখন কেউ মঞ্চে বক্তব্য দেয় বক্তব্য আসলে সাত পার্সেন্ট কতটুকু সাত পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট উপস্থাপন দক্ষতা কিভাবে কথা বলবেন আপনার ভঙ্গি চোখে চোখে যোগাযোগ এ কারণে এখন আমি পঙ্গু সাউন্ড সিস্টেম ভালো না এটা এমন যেন কাউকে অস্ত্র ছাড়া যুদ্ধের মাঠে পাঠাচ্ছেন ট্রেনিং দিতে হবে কিভাবে দাওয়া দিতে হয় চার বছর বয়স থেকে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজিতে পাবলিক স্পিকিং এর পাশাপাশি আবার আরবিতেও আমরা চাই পরবর্তী প্রজন্ম প্রশিক্ষণ পাবে আলহামদুলিল্লাহ তাই এটা ছিল একটা লক্ষ্য জানিয়ে স্কুল শুরু করেছি জানি না আমরা তা সফল হব কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান আমাদের সাহায্য করেছেন তার কাছে আমরা কৃতজ্ঞ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দরখাস্ত পেয়েছি আমরা ইন্ডিয়ার বিভিন্ন সিটি থেকে স্কুল করার জন্য প্রস্তাব পেয়েছি সৌদি আরবে ইউএতে ইয়েমেনে ইউকেতে ইউএসএতে অনেক দরখাস্ত এখন পর্যন্ত আমরা একটা ব্রাঞ্চ করেছি শুধু চেন্নাইতে আমাদের নিয়ম খুবই কড়া মাসাল্লাহ ইনশাল্লাহ আশা করছি কয়েক বছরের মধ্যে আমাদের এই স্কুল অন্যদের জন্য রোল মডেল হয়ে থাকবে আমাদের যেটা মনে রাখতে হবে সফলতার জন্য কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করতে হবে আর সব সময় প্রফেশনাল হতে হবে আল্লাহ কোরআনে বলেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো যার জ্ঞান আছে তাকে বলো আমাদের সংগঠনের পলিসি অনুযায়ী ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যদিও খুব ছোট্ট সংগঠন পনেরো বছর আগে শুরু করেছি আমাদের মাত্র একজন এমপ্লয়ি ছিল এখন আমাদের চারশোরও বেশি এমপ্লয়ি স্থায়ী বেতনভুক্ত আমরা সব সময় পেশার দায়িত্বে বিশ্বাস করি আর যাদেরকে আমরা নিয়োগ দিয়েছে মাসাল্লাহ তাদের আমরা বলেছি যে বোম্বে তাদের যা উপার্জন যদি আমাদের প্রতিষ্ঠানে যোগ দেয় আমরা তার চেয়ে আরও বেশি দেব এমনটা চায় না যে কেউ বিশ হাজার টাকা পাচ্ছে আমাদের এখানে পঞ্চাশ পার্সেন্ট কম দশ হাজার টাকা আল্লাহর জন্য যদি বিশ হাজার পেয়ে থাকে আমরা দেবো পঁচিশ হাজার তিরিশ হাজার পেয়ে থাকলে আমরা দেবো পঁয়ত্রিশ হাজার যদি পঞ্চাশ পাই আমরা দেবো ষাট তবুও কাজ করেন আল্লাহ সোহানতালার পথে চেষ্টা করেন আমি চাই না বাবা মা ফোন করুক যে doctor Zakir Naik Islamic lecture দিয়েছে আর এখন আমার ছেলে অর্ধেক বেতন পায় যদি বেশি দিই বাবা মাও আমার পক্ষে থাকবে আমাদের স্কুলে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষকদের ব্যাপারেও যদি বলেন আমরা কঠিন নিয়ম করেছি শিক্ষকদের জন্য আর শুরুর দিকে একটা ভয়াবহ অভিজ্ঞতা এমনকি শিক্ষকদের জন্য সেটা আমাদের অনেক নিয়ম আছে অনেকে আমাদেরকে বলে আল কায়দা স্কুল আল কায়দা মানে অনেক নিয়মকানুন থাকা আর আমাদের শিক্ষক মাসাল্লাহ গড় পর্দায় আমরা ইন্টারভিউ নিয়েছি দুই হাজারেরও বেশি শিক্ষকের নির্বাচিত করেছি পঁচিশ জনেরও কম বা দশমিক এক ভাগ নির্বাচিত একইভাবে কারীদেরকেও কারীদের বাছাই করেছি ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারভিউ নিয়েছি লখনৌ নাদোয়া বিভিন্ন অঞ্চলে সুরাট অনেক জায়গায় সেখানে নিয়োগকারী দল গিয়ে চারশোরও বেশি কারির ইন্টারভিউ নিয়েছে আর আমাদের এখানে চল্লিশ জন কারি আছেন সেজন্য আমাদের সিলেকশন প্রক্রিয়াটা খুবই কড়া ইন্টারভিউ নিয়ে এক পার্সেন্টের কম লোককে আমরা নিয়োগ দিচ্ছি স্টাফ হিসেবে আর নির্বাচিত হয়ে গেলে তারা যা পেত তার চেয়ে বেশি দিয়ে থাকি আমরা পত্রিকায় খোলা বিজ্ঞাপন দিই যদি নির্বাচিত হন আমরা আপনার বর্তমান উপার্জনের চেয়ে বেশি দেব এরকম বিজ্ঞাপন দিয়েছি যদি আমাদের স্কুলে যোগ দেন আপনার বর্তমান ইনকামের চেয়ে আমরা বেশি দেব যে কোনো কনভেন্ট স্কুলে আপনি যা উপার্জন করেন শিক্ষক হিসেবে আমরা শুধু মুসলিম শিক্ষক নিয়েছি এখানে শিক্ষকেরা পাঁচ দিনের বদলে সপ্তাহে ছয় দিন আসে পাঁচ দিন বাচ্চাদের পড়ান স্কুল চলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবারে শুক্র এবং রবিবারে ছুটির দিন এটা খুবই কঠিন প্রথমে সবারই আপত্তি ছিল কি একটা অদ্ভুত বিষয় শুক্রবার এবং রবিবার পৃথিবীতে কোথাও ছুটি নেই আমি বললাম আছে আইএসএস এতে আর মার্শাল্লাহ পরবর্তীতে এটা খুবই উপকারী হলো এখন বাচ্চারা সপ্তাহে দুইবারই অভ্যস্ত শনিবার এবং সোমবার অন্য স্কুলে শুধু সোমবারে অভ্যস্ত আর এখানে সপ্তাহে দুইবার সেটা শনিবার এবং সোমবার আর আমাদের স্কুলে কোনো হোমওয়ার্ক দিই না যা শেখানো হয় তা স্কুলেই যদি কিছু ছাত্রছাত্রী দেরি করে ভর্তি হয় আর যদি আর্মি মিস করে তাদেরকে এক্সট্রা আওয়ারে আসতে হয় আটটা থেকে একটা পর্যন্ত প্রতি রবিবার মিস হওয়াটা কভার করার জন্য আর আমাদের শিক্ষকেরা পাঁচ দিন পড়াতে আসে সোমবার থেকে বৃহস্পতিবার এবং শনিবারে আর শুক্রবার নিজেরা শিখতে আসে আমরা শিক্ষকদের শিক্ষা দিয়ে থাকি শিক্ষকেরা সপ্তাহে একদিন ট্রেনিং পায় আর প্রশিক্ষণ দেয় সেরা প্রফেশনালরা এই বিশেষজ্ঞরা নিজ নিজ ক্ষেত্রে খুবই দক্ষ মনোবিজ্ঞানী থাকে মনতত্ত্ববিদ হতে পারে শিশু পরামর্শক পুষ্টি বিশেষজ্ঞ আসতে পারে ইন্ডিয়ার সেরারা বিদেশিরা অমুসলিমদের মাঝে বিশেষজ্ঞরা আসতে পারে আমরা তাদের সর্বোচ্চ সম্মানই দিয়ে থাকি শুক্রবারে কর্মশালা থাকে শুক্রবারের কর্মশালায় শিক্ষকদের ভয়েস এবং অ্যাকসেন্ট ট্রেনিং হয় লাখ লাখ টাকা খরচ করে আমরা করি যাতে তারা শুদ্ধ উচ্চারণ করে আর অমুসলিম নিউজ চ্যানেল এটা প্রচার করে একমাত্র স্কুল যার ভয়েস এবং অ্যাকসেন্ট রয়েছে জুনিয়র ক্লাস থেকে আইআইএসএ তাই বিশেষজ্ঞ অমুসলিম শিক্ষকরা আসেন এবং আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেন শিক্ষকরা তখন ছাত্রছাত্রীদের সেটা শিখিয়ে থাকে আমাদের শিক্ষকরাও মাসা আল্লাহ তারা কঠোর পরিশ্রম করেন তাদের বেতন দেয় কিন্তু তারা কঠোর পরিশ্রম করে আমরা নিয়মের ব্যাপারে খুবই কঠোর মাসাল্লাহ আর আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি তাই একই সাথে তারা আমাদের স্কুলে আছেন প্রশিক্ষণ পাচ্ছেন একই বিষয়কারীদের জন্য আরবি পুরুষ টিচারদের জন্য মহিলা টিচারদের জন্য একই আর আমরা যদি প্রফেশনাল না হই ফলাফল পাবো না আগের বাৎসরিক অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন যে অনুষ্ঠানটা দেখিয়েছি এই অনুষ্ঠানটা স্যাটেলাইট চ্যানেলে দেখিয়েছি আমরা যখন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করলাম বাৎসরিক অনুষ্ঠান বাচ্চাদের পারফরমেন্স আর দরখাস্ত পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে এমন একটা স্কুল আমরা করতে চাই এখন এই কয়েক মাস আগে আরেকটা বাৎসরিক অনুষ্ঠান হয়েছে সেটার কাছে এখনো বের হয়নি আগেরটার চেয়ে দশ গুণ ভালো আর আলহামদুলিল্লাহ যদি দেখেন পাঁচ ঘন্টার অনুষ্ঠান শুধু শিশুরাই সেখানে পারফর্মার বড়রা বা শিক্ষক একটা কথাও তারা বলেননি সবাই শিশু নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফাইভ তারা অনুষ্ঠান করেছে তারা নিজেরাই নিজেদের তুলনা অনুষ্ঠানটা করেছে খুবই প্রফেশনালি মাসাল্লাহ তারা ছিল অসাধারণ তারাই সবকিছু করেছে শিক্ষকরা সেখানে একটা কথাও বলেননি একটা কথাও না পাঁচ ঘন্টা ধরে কোনো বিরতি ছাড়া দর্শক সিট ছাড়ে নাই লেগেছিল পাঁচ ঘন্টা চিন্তা করেন আমাদের বাচ্চারা সাড়ে তিন বছর থেকে সাড়ে এগারো বছর তারা দর্শকদের সিটে বেঁধে রেখেছিল মাসাল্লাহ আর আমরা কি করেছি খুব বেশি একটা সময় ব্যয় করিনি বড়জোর তাদেরকে তিন থেকে চার সপ্তাহ সময় দিয়েছি তার মধ্যেই প্রথম সপ্তাহে দিনে দুই ঘন্টা দ্বিতীয় সপ্তাহে তিন ঘন্টা তারপর অর্ধেক দিন গত সপ্তাহে ছিল দিনে চার ভাগের এক ভাগ সব মিলিয়ে স্কুলের দুই সপ্তাহ ব্যয় করেছে গড়ে ধরেন নয়টা কর্মদিবস তবে আমরা দেখেছি যে একেবারে সেরাটা পেয়েছি আমরা সেরা কোরিওগ্রাফার পেয়েছি ইসলামিক পদক্ষেপগুলো নিয়েছি আর শোতে দাওয়া দেখিয়েছি আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সের উপর দাওয়া প্রোগ্রাম আমরা করেছি তা করেছে আমাদের ছাত্ররা মাসাল্লাহ যেমনটা আগে বলেছি দাও কনফারেন্সটা শুরু করেছে শেখ সুদাইসের তেলাওয়াত দিয়ে তাই একজন পোশাক পরেছে শেখ সুদাইসের তারপর ডাক্তার ইস্তার আহমেদের উর্দু বক্তব্য দিয়েছে তারপর একজন এসেছে বেলাল ফিলিপস হয়ে তারপর অন্যান্য বক্তারা আব্দুর রহিম গ্রিন একজন ছিল শেখ আহমেদ দিদাত তারপর আমার ছেলে পোশাক পরেছে ডক্টর জাকির নায়ক যে বিষয়টা উল্লেখ করার মতো মেকআপের জন্য আমরা প্রফেশনাল লোক নিয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আর যে লোকটা তা করেছে আপনারা হয়তো অমিতাভ বচ্চনকে চেনেন শাহিনশাহ ছবিতে যে লোক অমিতাভের দাড়ি লাগিয়েছে আর আমরা মানুষকে নিষেধ করি এই ধরনের সিনেমা দেখার জন্য তবে আমাকে বলা হলো যে লোকটা অমিতাভের দাড়ি লাগিয়েছে শাহিনশাহ ছবিতে সে মুসলিম সে আমাদের এখানে আসলো তাকে দায়িত্ব দিলাম মাসাল্লাহ যদি আপনি মেকআপ দেখেন আমার সন্দেহ যে আগে দেখেছেন কিনা ছোট্ট ছোট বাচ্চারা দশ এগারো বছরের বয়স যে পারফর্ম করছে আর আমার ছেলে আমার পাঁচ মিনিট বক্তব্য কপি করেছিল যেটা গত বছর লন্ডনে দিয়েছি গত ডিসেম্বরে গ্লোবাল ইউনিটি অফ পিসের নিমন্ত্রণে এক্সেল থিয়েটারে এসে বক্তব্যটা দিয়েছিলাম মার্শাল্লাহ একই ধরনের দাড়ি একই টুপি একই কোট শিক্ষকরা তাদের ট্রেনিং দিয়েছেন অঙ্গভঙ্গি কথা বলা মাইকের সামনে আসা মাইক্রোফোনের সাথে সমন্বয় করা সবকিছু একইভাবে অন্যান্য বক্তারা যখন বক্তারা বসে কথা বলে আমাদের বাচ্চারা বসে থাকে আর বিভিন্ন ধরনের স্কিড যদি নাটক দেখেন পুরো পাঁচ ঘন্টা দেখেন দেখবেন বাচ্চারা মাত্র সাড়ে তিন বছর থেকে সাড়ে এগারো বছরে পারফর্ম করছে একটা সেকশন ছিল যেখানে একজন লোক অনেক ভাষায় কথা বলেছিল আর আমাদের স্কুলে শেখায় ইংলিশ আরবি মারাঠি হিন্দি উর্দু এটা অনুষ্ঠানে আমাদের বাচ্চারা দেখিয়েছে মাসাল্লাহ এত সুন্দরভাবে সবগুলো ভাষায় কথা বলেছে যা সবাইকে মুগ্ধ করেছে Allah আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় তাকে জানার জন্য ইসলামের রকম মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ইসলামে আল্লাহ প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তবে সব ক্ষেত্রেই আমাদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আর দেখবেন আমাদের স্কুলে সব ধরনের মুসলিমই ভর্তি হচ্ছে হানাফি সাফি হোক সেটা সালাফি আল্লাহ জামাতে ইসলামী তাবলিগি দেওবন্দি বেরলভি তবে আমরা আমাদের স্কুলে বলি আমরা কোরআন এবং সুন্নার পথে থাকব আমরা লিখিত নেই যে আমরা কোরআন এবং সই হাদিস থেকে শিক্ষা দেব আর এই বিষয়টা পরিষ্কার করে নেই যে আমরা মুসলিমদের বিভিন্ন দলে বিভক্ত করি না ইসলাম এটা অনুমোদন করে না কোরআনও করে না কোরআন বলছে সুরা আনাম অধ্যায় ছয় এক নম্বর একশো উনষাট ইসলামে যারা দল উপদল করে এটা হারাম হে আল্লাহর নবী তাদের বিষয়ে তোমার কিছু করার নেই তারপরও আমাদের বিভিন্ন দলের ছেলেমেয়েরা এখানে আছে জামাতে ইসলামী তাবলিক জামাত সবাই ভর্তি হতে চায় মাসাল্লাহ আমরা আসলে এরকমই চাই আর মুসলিম উম্মার সকল section upper class middle class lower class বিভিন্ন ধরনের লোকজন অনেক দূর থেকেও লোকজন আসে তাদেরকে ভ্রমণ করতে হয় প্রায় আড়াই ঘন্টা বোম্বের বিভিন্ন অঞ্চল থেকে আসে স্কুলটা মধ্য বোম্বেতে লোকজন মিরা রোড থেকে মুমরা থেকে আসে তাদের আড়াই ঘন্টারও বেশি জার্নি করতে হয় কিছু বাবা মা যাদের বাচ্চা খুবই ছোট তাদেরকে জার্নি করতে হয় আট ঘন্টা দিতে আসা যাওয়া আবার নিতে আসা যাওয়া তাই দেখা যাচ্ছে যদি কোয়ালিটি দেন লোকজন আপনার কাছে আসতে বাধ্য একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মা ইসলামিক শিক্ষা চাই তবে আমি বিশ্বাস করেন আমি আমার সন্তানকে বোম্বের কোনো মুসলিম স্কুলে দিতাম না যদি আমার স্কুল না হতো এমন না যে তাদের ঘৃণা করি তবে আমি পছন্দ করি আমার সন্তানের সঠিক শিক্ষাটা আমি চাই তাই স্কুল করা ছাড়া উপায় ছিল না এখন বুঝলাম যে চাহিদা থাকতে হবে আর যা কিছুই করি সবসময় বলি যে দশ গুণ বেশি হতে হবে লোকজনের চাহিদা আপনার আসনের তুলনায় সব সময় যদি বেশি হয়ে থাকে মাসাল্লাহ কোয়ালিটি দিতে পারবেন আর তাদের সেরাটা দিতে পারবেন কারণ তারা জানে তারা অনেক পরিশ্রমের পর ভর্তি হয়েছে তখন যা কিছু বলবেন মানবে যদি সহজ করে ফেলেন স্বাভাবিক করেন তাহলে সুযোগ নেবে আর আমাদের মডেলটা অন্যত্র নেওয়ার জন্য অনেকেই কপি করেছে আমাদের সিলেবাস পুরোটা যে কেউ কপি করতে পারে এটা ফ্রি সমস্যা নেই তবে অনেক লোকই কপি করেছে আর আমাদের কোয়ালিটির হয়তো পাঁচ পার্সেন্ট করতে পেরেছে কারণ আসল বিষয়টা সিলেবাস না আসল হচ্ছে ম্যানেজমেন্ট সিলেবাস কপি করা খুবই সহজ আপনি আমেরিকান বা ব্রিটিশ ভালো স্কুলের সিলেবাস পাবেন আবার মেলাতেও পারবেন কিন্তু আসল বিষয়টা হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করেন কত ভালোভাবে পরিচালনা করেন ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ পরিচালনা শিক্ষক অভিভাবক সবাই একত্রে সবকিছু সমন্বয় হতে হবে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে তাহলেই কেবল ভিন্নতা সৃষ্টি করতে পারবেন আর একবার অভিভাবকদের সমর্থন পেয়ে গেলে ইনশাল্লাহ আপনি বিস্ময় জাগাতে পারবেন অনেক সময় আমরা অনেক কিছু যুক্ত করি মাসাল্লাহ সবসময় সহযোগিতা পাচ্ছি তাই যদি কোয়ালিটি না থাকে আপনি যা চাচ্ছেন সেটা অর্জন করতে পারবেন না আর ইসলাম সেটাই বলে যা কিছুই করেন কোয়ালিটি থাকতে হবে অবশ্যই আর ইনশাল্লাহ আমরা যা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর কালামের সাথে তাদের ভালোবাসা থাকতে হবে মাসাল্লাহ তাদের আরবি জ্ঞান যদি আমাদের চেয়ে ভালো হয় যদি ভালো আরবি জানে সরাসরি বুঝতে পারবে নিজেরা কোরআন মেনে চলবে অন্যদেরকেও সেটা শেখাতে পারবে এটা মনে রেখে মাসাল্লাহ আমরা স্কুল করেছি আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ আমরা ভাবিনি যে এতটা অর্জন আমরা করতে পারবো এটা আসলে আল্লাহর সাহায্য আমরা আইআরএফ করেছি বোম্বে যখন পিছনে তাকাই আমরা স্বপ্নে ভাবিনি যে এগুলো আমরা করতে পারবো আর বড় উদাহরণটা হচ্ছে আমি নিজে আমি তোতলা ছিলাম আমি পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটায় দেখতাম স্বপ্নে আপনি যা খুশি দেখতে পারেন স্বপ্ন দেখতে বাধা নেই কিন্তু কখনো আমি ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি ছিলাম তোতলা যদি আমার নাম জিজ্ঞেস করতো নাম কি আমি বললাম যা যা যা যা জাকির চিন্তা করেন আল্লাহ সুবাহতাল্লাহ সাহায্যে আর সাহায্যে আমার মাঝে কত পরিবর্তন আসলো এটা অলৌকিক এখন আমি কথা বলি হাজার হাজার লাখ লাখ দর্শকের সামনে আমার জীবনের সবচেয়ে একটা বড় অনুষ্ঠান দশ লাখ দর্শক সেই অনুষ্ঠানটা টেলিভিশনে হয়নি সরাসরি দশ লাখ আর ভারতে তো মাসাল্লাহ সবসময় দর্শক চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তা ম্যানেজ করার জন্য পাঁচশো থেকে এক হাজার ভলেন্টিয়ার আছে আমাদের ভলেন্টিয়াররা অতিথি বক্তাগণ এলে হয়তো দেখেছেন ডক্টর ইসরাত আহমেদের সময় একজন ভলেন্টিয়ারও ডক্টর ইসরাত আহমেদের সাথে হাত মেলায়নি এমন না যে তারা তাকে পছন্দ করে না তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মুজাহিদ হিসেবে দায়িত্ব ছেড়ে যেতে পারবে না দায়িত্ব পালন করবে তারা জানে ফলাফল কখন পাবে আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে মার্শাল্লাহ এক হাজারের বেশি ভলেন্টিয়ার বোম্বেতে যা কিছুই করি প্রফেশনালি করি এ কারণে আমাদের দর্শকদের পঁচিশ পার্সেন্ট অমুসলিম পঁচিশ পার্সেন্ট যখন চল্লিশ হাজার দর্শক থাকে দশ হাজারেরও বেশি থাকে অমুসলিম মুসলিমরা তো এখানে আসে অমুসলিমরাও আলোচনা শুনতে আসে এমনকি স্যাটেলাইটে মার্শাল্লাহ অমুসলিমদের একটা বড় অংশ আমাদের অনুষ্ঠান দেখে থাকে তারা উৎসাহ দেয় তারা উৎসাহ দেয় মার্শাল্লাহ তাই আমি এই পর্ব শেষ করব প্রশ্নোত্তর পর্বের জন্য আলোচনা শেষ করতে চাই শিক্ষিতদের প্রশিক্ষণ দিয়ে যা এই কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল আর হ্যারোকে বাছাই করেছি যদিও আমি আলোচনা করছি প্রত্যেক ভেনুতে বিভিন্ন আলোচনা করে থাকি সবসময় এক আলোচনা করি না এই ভেনু হ্যারো বাছাই করলাম মূল উদ্দেশ্য হ্যারোর শিক্ষিতদের পাওয়া এখন উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি আমি পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করছি সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত একাশি আল্লাহ বলেছেন যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায় আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই ওয়াখির দওয়ানান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ সুবাহ তালার দয়া শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক এখন অনুষ্ঠানের পরবর্তী অংশে আমরা প্রবেশ করব তা হল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব যা ডাক্তার জাকির নায়কের অনুষ্ঠানের সবচেয়ে মজার পর্ব এবং খুবই ইন্টারেক্টিভ আর দর্শকরা সুযোগ পাবে বক্তার সাথে কথা বলার এবং প্রশ্ন করতে পারবে ডাক্তার জাকির নায়ককে যা আলোচনা করেছেন তার উপর এখানে উপস্থিত দর্শকরা আজকের বিষয় সম্পর্কে সীমিত সময়ে পূর্ণ ধারণা পাওয়ার জন্য প্রশ্নোত্তর পর্ব চলাকালে নিম্নোক্ত নিয়মাবলী মেনে চলতে হবে প্রশ্ন করার আগে দয়া করে আপনার নাম এবং পেশা বলুন আজকের বিষয়ে প্রশ্ন করতে পারবেন পাশাপাশি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজনের যে কোনো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করার জন্য লাইনের পিছনে যেতে হবে এবং সুযোগ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের মাঝে উপস্থিত অমুসলিম ভাই ও বোনেরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাই ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব যারা মাইকের কাছে আছেন দয়া করে দেখুন কোনো মুসলিম ভাই ও বোন লাইনে আছেন কিনা থাকলে তাদেরকে আগে দিন প্রথমে প্রশ্ন করার সুযোগ দিন দুটো মাইক রয়েছে একটা ডানে মহিলাদের জন্য আর একটা পুরুষদের জন্য বাম দিকে প্রথম প্রশ্নটি করবেন পুরুষদের মধ্যে এক নম্বর মাইকে আমার নাম মোহাম্মদ কাবান আমি একজন এয়ারলাইন ছাত্র তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আপনার পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি এখন আমার প্রশ্নটা খ্রিস্টান ধর্মের উপর অনেক খ্রিস্টান বলে যে যিশু ঈশ্বর আপনি বাইবেল থেকে কোনো প্রমাণ দেখাবেন তা খণ্ডন করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই প্রশ্ন করলেন যে অনেক খ্রিস্টান বলে যীশু খ্রিস্ট বাইসাল্লাম ঈশ্বর ছিলেন এটা বাইবেল দ্বারা খণ্ডন করা যায় কিনা উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামী একমাত্র অখ্রিস্টান ধর্ম যেটা যীশু খ্রিস্ট সাল্লামের উপর বিশ্বাস রাখতে নির্দেশ দিয়েছে কোনো মুসলিম মুসলিম না যদি সে যীশু খ্রিস্ট সাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সালা প্রেরিত একজন নবী ছিলেন আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়া যা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতেন আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর সাহায্যে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছেন মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে এক তবে একটা পার্থক্য রয়ে গেছে আর সেটা হচ্ছে অনেক খ্রিস্টান অধিকাংশ খ্রিস্টানি যারা বলে যে যিশু ভাই সাল্লাম ঈশ্বর দাবি করেছিলেন কিন্তু যদি বাইবেল পড়েন পুরো বাইবেলে স্পষ্ট করে বলা একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা আলাহিসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা তোমরা করো যদি কেউ যদি কোনো খ্রিস্টান স্পষ্ট করে বলা একটা কথাও আমাকে দেখাতে পারেন পুরো বাইবেল থেকে যেখানে বা ভাই সাল্লাম নিজে বলেছেন স্পষ্টভাবে পরিষ্কার করে যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে যিশু বাইসাল্লাম নিজে বলেছেন এটা আছে গসপুল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপুল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই গসপুল অফ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপুল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করি না আমি যা শুনি তাই বলি আর আমার কথা সঠিক কারণ আমি নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি সে একজন মুসলিম যীশু খ্রিস্ট সাল্লাম তিনি মুসলিম ছিলেন তিনি কখনো ঈশ্বর দাবি করেননি এটা স্পষ্ট করে বলা আছে গসপিল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যিশু ইসলাম বলেছেন তোমরা যে কথা শোনো সেগুলো আমার না আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন আরো বলা হচ্ছে বুক অফ অ্যাক্স অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী জেনে রাখো নাজারতের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর মনোনীত করেছেন বিস্ময় অলৌকিকতা নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন আর তোমরা দেখেছো তোমাদের মধ্যে একজন মানুষকে ঈশ্বর প্রতিনিধি করেছেন বিস্ময় অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা তা দেখেছো তাই আমরা বাইবেল পড়লে জানতে পারি যে যিশু বা সালাম কখনোই ঈশ্বর দাবি করেননি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন বা বলেননি যে তিনি ঈশ্বরের অরুজাত সন্তান তবে আল্লাহ তালার একজন অন্যতম নবী ছিলেন আশা গুরুত্বটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ There is none greater than the একত্বের প্রতি ভরসা একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শির্ক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hizbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzak Jahangir আলমের উপস্থাপনায় এবং ইসলামের মূল ভিত্তি খবরকে ইসলাম আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামেশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় শের শের শের অকুল জাল হাক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক এসেছে বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যার পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়